সারা বিশ্ব জুড়ে আজ কালিমায়ে বিশ্বাসী মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত অপশক্তির কালো থাবায় জর্জরিত মুসলমানদের আহাজারিতে আজ আকাশ বাতাস যেন শোকাতুর ওই শোনো কান পেতে শোনো মুসলিম নারী ও শিশুদের বুক ফাটা আত্মনাথ ওই দেখো জালিমের পদপিষ্ট তোমার অর্ধ মৃত ভাই হাতছানি দিয়ে তোমায় ডাকছে আর কতদিন আর কতদিন এ দৃশ্য দেখবে এ নয়ন আমাদের কি কিছুই করার নেই আমরা তো শহীদ হামজালা হামজারি উত্তর সুরি তবে কেন এই নির্বিকার বসে থাকা এসো জিহাদের উত্তপ্ত ময়দানে ঝাঁপিয়ে পড়ি এখনই রাতের আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারের এই দুনিয়া রাতের আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারের এই দুনিয়া রাতের আধারে কত প্রাণ ঝরে যায় জুলুমের এই দুনিয়া বাতাসে ভেসে আসে আহাজারি তাহাদে বাতাসে ভেসে আসে আহাজারি তাহাদে খুদারা রোষ কেটে যায় কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় রাতের ওই আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারে রে দুনিয়া রাতের ওই আধারে কত প্রাণ ঝরে যায় জুলুমের রে দুনিয়া পাথুরে গিরি পথ পাড়ি দিতে হবে ক্ষুধার যত না সয়ে ময়দানে রাবে পাথুরে গিরি পথ পাড়ি দিতে হবে ক্ষুধার যত না সয়ে ময়দানে রাবে পাথুরে গিরি পথ পাড়ি দিতে হবে ক্ষুধার যত না সয়ে ময়দানে রবে অঘমুখী হয়ে যদি থাকে বসে সবে রক্ত নদীতে তরি চালাবে কে তবে অঘমুখী হয়ে যদি থাকে বসে সবে রক্ত নদীতে তরি চালাবে কে তবে অঘমুখী হয়ে যদি থাকে বসে সবে রক্ত নদীতে তরি চালাবে কে তবে পাথুরে গিরি পথ পাড়ি দিতে হবে ক্ষুধার যত না সই ময়দানে রবে আগমুখী হয়ে যদি থাকে বসে সবে রক্ত নদীতে তোর চালাবে কে তবে হাল ধরো আজি সবা হাল ধরো আজি সবা কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় দেখে যায় কে যেন তোমায় যেতে যা রাতের আধারে কত প্রাণ ঝরে যায় অবিচারে রে দুনিয়া রাতের আধারে কত প্রাণ ঝরে যায় জুলুমে রে দুনিয়া হামজালা হামজার সাথী হবে কারা আগে বড় ভুল জীবনের মায়া হামজালা হামজার সাথী হবে কারা আগে বারো ভুলে জীবনের মায়া হামজালা হামজার সাথী হবে কারা আগে বারো ভুলে জীবনের মায়া রক্তের ঘামটুকু ঝরাবে না যারা সে জাতির সুদিন আসবে না তারা রক্তের ঘামটুকু ঝরাবে না যারা সে জাতি সুদিন আসবে না তারা রক্তের ঘামটুকু ঝরাবে না যারা সে জাতি সুদিন আসবে না তারা হামজালা হামজার সাথী হবে কারা আগে বারো ভুলে জীবনের মায়ার ঘামটুকু ঝরাবে না যারা সে জাতি সুদিন আসবে না তারা ময়দানে এসো সবাই ময়দানে এসো সবাই কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় কে যেন তোমায় ডেকে যায় রাতের কত প্রাণ ঝরে যায় অবিচারে রে দুনিয়া রাতের আধারে কত প্রাণ ঝরে যায় জুলুমের রে দুনিয়া বাতাসে ভেসে আসে আহাজারি তাহাদের বাতাসে ভেসে আসে আহাজারি তাহাদের खुदारा रोज के पिजा के जनो तुम आए देखे जा के जनो तुम आए देखे जा के जनो तुम आए देखे जा के जनो तुम आए देखे जा के जनो तुम आए देखे जा के जनो तुम आए देखे जा के जनो तुम आए देखे जा